খ্রিস্টানি বিশ্বাস করেন যে খ্রিস্ট বা ইসাল্লাম নিজের অমরত্ব দাবিদার তিনি বলেন যে তিনি ঈশ্বর প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন দেখবেন কোথাও এমন একটাও নিঃশর্ত বক্তব্য নেই সমগ্র বাইবেলে যেখানে যীশুখ্রিস্ট বা ইসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো আমি আবারও বলছি যদি পড়েন বাইবেল সেখানে একটিও নিঃশর্ত বক্তব্য নেই একটিও ব্যর্থহীন বাক্য পাবেন না সমগ্র বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো এমনকি বাইবেলে দেখবেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাম নিজে বলেছেন এর উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ যীশু খ্রিস্ট নিজে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ আমি ঈশ্বরের শক্তি দিয়ে শয়তানকে পরাভূত করি গসপেল লুক অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ নম্বর বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের ইশারায় শয়তানকে পরাভূত করি গসপেল অব জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছায় চলি না আমার পিতার ইচ্ছায় চলি যে বলবো আমি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসারে নিজের ইচ্ছার নয় সে একজন মুসলিম যিশু খ্রিস্টমাসাল্লাম ছিলেন একজন মুসলিম তিনি কখনোই দেবত্ব দাবি করেননি তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর আর আপনি যদি বাইবেল পড়েন সেখানে বুক অব এক্সা আছে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর বাইশ যে হে ইসরায়েলের লোকেরা এই নাজারাতের যিশুর কথা শোনো তোমাদের মধ্যে হতে ঈশ্বর কর্তৃক মনোনীত ব্যক্তি যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে আর তোমরা তার সাক্ষী ঈশ্বর কর্তৃক মনোনীত এক ব্যক্তি তোমাদের মধ্যে আছেন যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে তোমরা তার সাক্ষী আর যখন যীশু খ্রিস্ট জিজ্ঞেস করা হলো আপনার প্রথম নির্দেশ কি তিনি অক্ষরে অক্ষরে সেই কথাটাই বললেন যা বলেছিলেন বুক অব নামে অধ্যায় ছয় অনুচ্ছেদ চারে যীশু খ্রিস্টভাই সাল্লাহাম সে কথাটাই বলেন গসল মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ তিনি বলেন ঈশ্বর আমাদের ঈশ্বর হলেন একজন ঈশ্বর তো আপনি যদি মুসলমান হন মুসলমান হতে গেলে আপনাকে সকল নবীর উপর বিশ্বাস আনতে হবে সে আদম থেকে শুরু করে নু ইব্রাহিম ইসাক মুসা যিশু এবং নবী মোহাম্মদ সাল্লামের উপর তো এখন নবী মোহাম্মদ সাল্লামের ব্যাপারে আপনার প্রশ্নে আসি আপনি হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না আপনি হয়তো তার জীবনী সম্বন্ধে জানেন না কিন্তু আপনাকে তার উপর বিশ্বাস আনতে হবে আর আপনি যদি খাঁটি খ্রিস্টানও হয়ে থাকেন যিশু খ্রিস্ট বা ইসাল্লাম সাল্লাম ভবিষ্যৎবাণী করেন নবী মোহাম্মদের সাল্লামের ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাহ্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে এমনকি নিউ টেস্টামেন্টেও ভবিষ্যদ্বাণী করা হয়েছে বুক অব ডিটোনমিতে অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব ডিটোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অব আয়জায়া অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো সং অব সালামান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো এমনকি নিউ টেস্টামেন্টেও তার কথা বলা হয়েছে যে সাল্লাম বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের ব্যাপারে গসপুল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গসপুল অফ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গসপুল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত এবং গসপুল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আপনার বোঝার জন্য আমি শুধু শেষের অনুচ্ছেদটা বলবো সবার শেষে যেটা বললাম যীশু খ্রিস্ট সাল্লাম বলেন গসপুল জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যে তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে কিন্তু তোমরা এখন তা গ্রহণ করতে পারবে না যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজ থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন তো এখানে যীশু খ্রিস্ট সাল্লাম বলছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে তিনি বলছেন তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে অর্থাৎ যীশু খ্রিস্ট মানুষদের অনেক কথা বলতে চেয়েছিলেন কিন্তু তিনি বলেন তোমরা এখন তা বুঝতে পারবে না যখন সত্যের প্রতিরূপ আসবেন তিনি তোমাদের সত্যের পথে চালিত করবেন এখন অনেকে বলতে পারেন এই প্রতিরূপ হচ্ছে পবিত্র আত্মা তারা বুঝতে অক্ষম যে প্রতিরূপ কোন পবিত্র আত্মার কথা বোঝায় না কেন কয়েকটা অনুচ্ছেদ আগেই গসপিল অফ জনের অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাথে যীশু খ্রিস্টভাইসাল্লাম বলছেন যে তোমাদের ভালোর জন্য আমাকে যেতে হচ্ছে কেননা আমি না গেলে সত্যের প্রতিরূপ আসবেন না সুতরাং আমি যদি যাই আমার প্রস্থানেই তার আগমন নিশ্চিত সেই প্রতিরূপ এবং শান্তি আসবে যদি যীশুখ্রিস্ট সাল্লাম বিদায় নেন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আসার অনেক আগে থেকে এই প্রতিরূপ এখানে ছিলেন তিনি এখানে ছিলেন যখন যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেন তিনি তখনও ছিলেন যখন তাকে দীক্ষা দেওয়া হয় তো এই প্রতিরূপ এবং শান্তির দূত কোন পবিত্র আত্মাকে বোঝায় না এটা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বোঝায় কারণ ভবিষ্যৎবাণী বলছে তিনি যাই শুনবেন তিনি বহন করবেন আর আমরা জানি যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে দৈববাণী পেয়েছিলেন এবং তিনি তা প্রচার করেছিলেন আর নবী মোহাম্মদ পৃথিবীতে একমাত্র ধর্মদূত যিনি যীশুখ্রিস্টকে মহিমান্বিত করেছেন আর কোন ধর্মবিশ্বাস নেই যা যীশুখ্রিস্টকে বিশ্বাস করার ব্যাপারে কথা বলে অনুচ্ছেদ তৈরি করে এই মহিমান্বিত কোরআন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণীর কারণে আর তিনি যে দৈববাণী ধারণ করেছেন সে কারণে একশো পঞ্চাশ কোটিরও বেশি মানুষ আজ যীশুখ্রিস্টকে ঈশ্বরের দূত হিসেবে বিশ্বাস করে থাকে যদি নবী মোহাম্মদ সেটা না বলতেন যদি এই কিতাবে তার কথা প্রকাশিত না হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না যে যীশু খ্রিস্ট ঈশ্বরের দূত যেহেতু নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আমরা সকল মুসলমান সন্দেহাতীত ভাবে বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট ভাই সাল্লাম আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীদের মধ্যে একজন একইভাবে আপনি যদি খ্রিস্টান হন আর আপনার ধর্মগ্রন্থ পড়েন নবী যীশু খ্রিস্ট ভাই সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের ব্যাপারে এখন যেহেতু আমি তুলনামূলক ধর্ম নিয়ে পড়ি আমি হয়তো যীশু খ্রিস্ট সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু অধিকাংশ মুসলমানে আপনি যদি জিজ্ঞেস করেন যিশুকে ছিলেন তিনি একজন নবী কিন্তু আপনি বিস্তারিত জিজ্ঞেস করলে তারা নাও জানতে পারে তারা বিশ্বাস করে যে তিনি নবী আমি তুলনামূলক ধর্মতত্ত্ব বাইবেল এগুলো পড়ার পরে হয়তো অন্য মুসলমানদের চেয়ে অনেক বেশি জানি কিন্তু সকল মুসলমানকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন নবী একইভাবে একজন মুসলমান হওয়ার জন্য আপনাকে অন্তত এটা মেনে নিতে হবে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ আল্লাহর দূত যদি না মানেন তাহলে হতে পারবেন না কারণ তিনি সর্বশেষ ও চূড়ান্ত নবী আপনি হয়তো তার সম্বন্ধে বিস্তারিত জানেন না কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তিনি একজন নবী এবার আপনার শেষ প্রশ্নে আসি যে যদি আপনি ইসলাম গ্রহণ করেন আপনাকে নাম পরিবর্তন করতে হবে কিনা যদি আপনার নামের সাথে শির জড়িত থাকে অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা তখনই আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক হবে আর না হলে আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয় এটা ঐচ্ছিক আপনি চাইলে এটা করতে পারেন না চাইলে দরকার নেই তবু মুসলমান হতে গেলে নাম পরিবর্তন করাটা জরুরি নয় আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে বিশ্বাস পরিবর্তন মানে বিশ্বাস করা যে ঈশ্বর একজনই যাকে উপাসনা করা যায় আর নবী মোহাম্মদ আল্লাহর দূত এবং অন্যান্য সকল নবী আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নু ইব্রাহিম মুসা যিশু এবং সকল নবীদের সাথে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরও বিশ্বাস আনা কেউ যদি বলে যে আমি মুসলমান হতে চাই কিন্তু আমি যীশু খ্রিস্টকে ঈশ্বরের দূত বলে মানি না একজন মুসলমানের বিশ্বাস করতে হবে সে যদি না জেনে থাকে যে মুহূর্তে আমি তাকে কোরআন দেখাবো কোরআন বলছে সে বিশ্বাস করা শুরু করবে সে বিশ্বাস করবে যে যীশু খ্রিস্ট আল্লাহর একজন দূত একইভাবে একজন মুসলমানের জন্য সকল নবীদের উপর বিশ্বাস আনা উচিত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া আদম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যারা যারা এসেছিলেন কিন্তু নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয় আপনি বলছেন আপনার ড্রাইভিং লাইসেন্স নেলসন ম্যান্ডেলা নাম আছে আপনার পাসপোর্ট আপনাকে পাল্টাতে হবে না ড্রাইভিং লাইসেন্স বদলাতে হবে না লোকে আপনাকে নেলসন বলে ডাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও আপনার মনে যে ঈশ্বরদ্রা একজনই যাকে উপাসনা করা যায় তিনি ছাড়া আর কাউকে নয় এবং নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত বাকি সকল নবী সহ আদম থেকে শুরু করে যিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত ভাই নানসান হ্যাঁ স্যার আমি যদি বলি যে আপনার নাম নেনসালি রাখতে পারেন বিশ্বাস করবেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত হ্যাঁ স্যার আপনি হয়তো তার সম্পর্কে বেশি কিছু জানেন না আপনি হয়তো জানেন না যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন যদি জানেন তো ভালো কিন্তু এটা বাধ্যতামূলক নয় তখন বিশ্বাস করবেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের দূত হ্যাঁ স্যার আপনি বিশ্বাস করেন হ্যাঁ আপনি হয়তো বিস্তারিত জানেন না তা বিশ্বাস করেন হ্যাঁ আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি মানেন যে যীশু খ্রিস্ট ঈশ্বর নন যিশু ঈশ্বর নন যিশু ঈশ্বরের একজন দূত খুব ভালো মাশাল্লাহ তো আপনি কি শাহাদ পড়তে চান হ্যাঁ আচ্ছা আমি আরবিতে বলবো আপনি সাথে সাথে বলবেন আপনি কি মানেন যে ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি মানেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত হ্যাঁ। আপনি কি মানেন যে যীশু খ্রিস্ট ঈশ্বরের একজন দূত হ্যাঁ কেউ কি আপনাকে জোর করছে গ্রহণ করতে ইসলাম না কেউ আপনার উপর চাপ প্রয়োগ করছে না কোন অর্থনৈতিক চাপ টাকা না টাকার কোন হ্যাঁ। ব্যাপার নেই তো আপনি মন থেকেই বলছেন হ্যাঁ। আপনি নিজের ইচ্ছাতে কোনো চাপ নেই আপনার উপর বেশ আমি আরবিতে বলবো আপনি সাথে সাথে বলবেন আশাদু আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশাদু وأشهد وأشهد أن أن محمدا محمدا عبده عبده ورسوله ورسوله ما شاء الله আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং এবং নবী মোহাম্মদ নবী মোহাম্মদ হলেন হলেন আল্লাহর দূত আল্লাহর দূত এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাশাল্লাহ ভাই আপনি এখন মুসলিম এবং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি আপনাকে হৃদায়ত দেন এবং ইনশাল্লাহ জান্নাতে জায়গা দেন এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা তিনি আপনাকে ইনশাল্লাহ জান্নাতে নিয়ে যাবেন এবং আমি অন্যান্য ভাইদের প্রতি বলবো যে যখনই কেউ গ্রহণ করবেন ইসলাম আপনারা বিষয়টার প্রতি খেয়াল রাখবেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন আরো সহনশীল হবেন কারণ আমাদের দিনে একজন নতুন মানুষ আসছেন তাকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন এবং ইনশাল্লাহ আমি দোয়া করছি আপনি আপনার নাম নেলসনই রাখতে পারেন আপনাকে নাম বদলাতে হবে না এটা আসলে আবশ্যিক নয় আপনাকে নাম বদলাতে হবে না আপনার নাম নেলসনই রাখতে পারেন এবং একই সাথে একজন ধার্মিক মুসলিম হতে পারবেন কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন এবং যতটুকু নির্দেশনা আপনি পাবেন ইনশাল্লাহ তা প্রয়োগ করেন এবং আমি আপনাকে অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ স্যার